বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনিক ডিসকাশন আহকামুল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম রবুল আলমিন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের আলোচনায় আল্লাহ আমাদেরকে শরিক করেছেন আমার ভাইরা বোনেরা আমরা তুলনামূলক পর্যালোচনা করছিলাম যে তাওরাত এবং ইঞ্জিল যা কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে আর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন সম্ভব হয়নি আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না যাবে না যাবে না কারণ হলো কোরআনুল কারিমের শুধু মাত্র এক ভার্সন না এক ভার্সন না বলতে যে শুধু প্রিন্টেড ভার্সন যে কোরআন সাফা কিতাবের মধ্যে আছে এরকম না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআনকে তারা বুকের মধ্যে ধারণ করেছে তারা মুখস্থ করেছে এবং যখন পর্যন্ত ওই লেখা কোরআন এবং মুখস্থ করা কোরআন এই দুটো এক না হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্যাটিসফাইড হই না একজন হাফেজ যদি ভুল করে তাহলে আরও দশজন হাফেজ রয়েছে তার ভুল সংশোধন করার জন্য এত ভালো নিয়ম আর পৃথিবীর কোনো কিতাবের জন্য বর্তমানে নাই আর হতে পারে না এবং কেয়ামত পর্যন্ত এটা হবে না হবে না হবে না কারণ রবুল আলমিন আল্লাহ তালা এই কোরআনের হেফাজতের দায় দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা এই জন্য মানুষের অন্তরে কোরআনকে হেফাজত করেছেন কম্পিউটারে কোরআন এখন হেফাজত হয়ে গিয়েছে কোরআন এখন একটা একটা একটা অক্ষর অক্ষর করে গুনে গুনে গুনে গুনে গুনে এটাকে ফিক্স করা হয়েছে আপনি যদি একটা শব্দ পরিবর্তন করে দেন তাহলে এটা কোরআনের সঙ্গে আর মিলবে না বিভিন্ন সময় ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু সফল হওয়া যায় নাই ইহুদিরা তাদের তাওরাতকে পরিবর্তন করে দিয়েছে তারা এই ব্যাপারে সফল হয়ে গিয়েছে যে চেঞ্জ করে ফেলেছি খ্রিস্টানরা তাদের ইঞ্জিলকে পরিবর্তন করে এত ভার্সন করেছে একটার সঙ্গে আর একটার কোনো মিল হয় না তারা নিজেরাও কনফিউজ এবং খ্রিস্টানদের মধ্যে অনেক বুদ্ধিমান বিচক্ষণ লোকজন মনে করে যে খ্রিস্টিয়ানিটি দিয়ে খ্রিস্টান ধর্ম দিয়ে আমাদের চলবে না কারণ আল্লাহ সুবাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে যে বড় ইজ্জত দিয়েছেন যেভাবে এই কোরআনকে আল্লাহ তালা কারো জন্য কোনো পরিবর্তনের সুযোগ আল্লাহ রবুল্লা আলমিনের মধ্যে রাখেন নাই কিন্তু খ্রিস্টানদের দুর্ভাগ্য হলো তাদের ইঞ্জিলটা পরিবর্তন হয়ে গেছে তাদের বুদ্ধিমান বিচক্ষণ লোকেরা বলে এই কথা যে খ্রিস্টান ধর্ম দিয়ে আমাদের চলবে না কারণ এক কথার সঙ্গে আর কথার মিল হয় না সায়েন্সের সঙ্গে এর মিল হয় না বিভিন্ন ঘটনার সঙ্গে এর মিল হয় না বিভিন্ন অঙ্কের বিভিন্ন ভুলের মধ্যে রয়ে গিয়েছে কিন্তু কোরআনের মধ্যে যে ভুল আছে এরকম প্রমাণ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই অনেকে ধারণা করেছে যত ভুল থাকতে পারে কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের ধারণাগুলো অমূলক ওয়ালিক বরং বিজ্ঞান যত উন্নতি করছে যত অ্যাডভান্স হচ্ছে তত কোরআনকে বুঝতে সহজ হচ্ছে সুহান আল্লাহ হামদি কিন্তু ইহুদিরা এটা পারে নাই খ্রিস্টানরা এটা পারে নাই ওই আয়াত নিয়েই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 রুহ কি জিনিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সব জবাব দিয়েছেন এমনকি আল্লাহর কোরআনও নাজিল হয়েছে এবং তারা প্রথমে এসে বলেছে এই প্রশ্নগুলো জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো যে তুমি হক নবী এবং তোমার উপরে আমরা ইমান আনবো তারা জিজ্ঞেস করলো রুহ কি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি জবাব দিবেন আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল ইয়াস আলুন কানির রোহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا হে নবী এই জুইশ লোকজনরা ইহুদিরা এসে আপনাকে জিজ্ঞেস করবে যে রুহ কি জিনিস আপনার হয়তো জানা নাই রুহ কি জিনিস আমি আল্লাহ আপনাকে বলে দিই ওরা আসলে আপনি জবাব দিয়ে দিবেন সেটা কি কলির রোহ মিন আমরি রব্বি রোহটা হলো আমার রবের অর্ডার আমার রব যে অর্ডার দিয়ে দিয়েছেন ওটাই হলো রুহ আল্লাহ রবুল্লা আলমিনের একটা অর্ডার এই রুহকে ধরা এই রুহকে আটকানো এই রুহকে কন্ট্রোল করা এর ক্ষমতা আল্লাহ কাউকে দেন না এই ক্ষমতা একমাত্র আল্লাহর আপনি যদি মানুষের বডিকে চিরে চিরে কেটে কেটে কেটে কেটে কেটে দেখেন তার রুহটা কোথায় আপনি বুঝতে পারবেন না তাহলে এটা হলো আল্লাহর একটা অর্ডার আল্লাহ অর্ডার দিলেন আর আপনার পুরো বডিটা অ্যাক্টিভ মনে করেন যেমন ইলেকট্রিসিটি আমরা ইলেকট্রিসিটি লাইট আমাদের ঘরে চলে কারখানা এটা দিয়ে চলে গাড়ি চলে বাড়ি চলে বিভিন্ন ধরনের আমাদের সভ্যতা চলে প্লেন এটা দিয়ে চলে এখন আপনি যদি মনে করেন যে ইলেকট্রিসিটি যেটা বিদ্যুতের তারের মধ্যে মনে হয় বিদ্যুৎ আছে তো আপনি ওই তারকে কাটলেন কাটার পরে কি আপনি বিদ্যুৎ দেখতে পাবেন পাবেন না কারণ বিদ্যুৎ একটা পাওয়ার এটা যেটা দেখার মতন জিনিস না এটা ফিল করার মতো জিনিস আমরা হয়তো ইলেকট্রিসিটিকে বিশ্বাসই করতাম না কিন্তু যখন দেখি যে নেগেটিভ পজিটিভ একত্রিত হওয়ার পরে আলোটা জ্বলে যায় তখন আমরা বুঝি যে বিশ্বাস করি আর না করি এটা তো একটা ইফেক্ট তো আছে আলো তো জ্বললো তাহলে নিশ্চয়ই ইলেকট্রিসিটি একটা কিছু আছে এরপরে যদি আপনি বিশ্বাস না করেন ইলেকট্রিসিটিতে যদি কেউ হাত আমরা দেই তারে তাহলে ইলেকট্রিক শক হয়তো মানুষ মারাই যাবে আর মারা না গেলে এমন ধাক্কা খাবে যে তার হয়তো কোনো না কোনোভাবে বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার হাত পা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই যে পাওয়ার আমরা তখন বিশ্বাস করি এটা আছে রুহ এমন একটা জিনিস যে আল্লাহ তালা আমাদের মধ্যে এই পাওয়ারটা দিয়েছেন এই আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডারটা যতক্ষণ পর্যন্ত আমাদের বডির মধ্যে থাকে আমাদের বডিটা অ্যাক্টিভ আমাদের বডিটা অ্যালাইভ বডি সব কিছু ফাংশন করে হাত নড়ে আমরা মুখ দিয়ে কথা বলি জিব্বা নড়ে আমরা হাসি কাঁদি আমরা সব কিছু করি মাথা নাড়াতে পারি আপনাদেরকে দেখতে পারি আপনি আমাদেরকে দেখতে পারেন সব কিছু হয় আল্লাহ যদি ডিসিশন নেন যে রোহটা আপনার আমার থেকে বের হয়ে যাবে আর ফিরে আসবে না নিঃশ্বাস আপনি একটা ছেড়ে দিলেন আর টেনে উঠাতে পারেন না তখন কি হয়ে যাবে আল্লাহর যে ওয়ার্ডারটা আপনার বডির মধ্যে ছিল এই ওয়ার্ডারটা আল্লাহ রবুল্লা আলমিন উইথড্র করে নিলেন আল্লাহ রবুল্লা আলমিন উইথড্র করে নিলে পরে কি হলো বিষয়টা বিষয়টা এমন হয়ে গেল যে আপনার এই বডির আর কোনো দাম নাই আপনার শরীরে যতক্ষণ আপনার রোহ আছে আপনার বডিটা কিন্তু আপনার এই আলো বাতাসে ভালো থাকবে আপনি বেঁচে আছেন আপনার শরীরের ভিতর থেকে যখনই রোহটা বের হয়ে গেল এরপরে কিন্তু আপনার বডিটা আস্তে আস্তে পচা শুরু হবে আপনার বডিটা কিন্তু এরপরে আর ভালো থাকবে না আস্তে আস্তে এটা পচে যাবে গলে যাবে মাটির সঙ্গে মিলে যাবে আমার ভাইয়েরা বোনেরা তাহলে ঠিক রুহটা হলো আল্লাহ সুহান আলার একটা ওয়ার্ডার আল্লাহর একটা আদেশ এই আদেশ অনুযায়ী আমাদের বডি ঠিক আছে আল্লাহর আদেশটা যখন উইড্র করে নেবেন আল্লাহ বলবেন বের হয়ে যা তখন বের হয়ে যাবে তখন আপনার এই বডির কোনো মূল্য আর থাকবে না আপনি আমি ডেড বডি হয়ে যাব আপনাকে আমাকে কবরে নিয়ে যাওয়া হবে এবং আপনাকে আমাকে মাটির নিচে রেখে আসা হবে ইহুদিরা আসলো এবং এসে জিজ্ঞেস করলো আপনি যদি হক নবী হন তাহলে বলুন যে রোহের হাকিকতটা কি রোহ সম্পর্কে আপনি আমাদেরকে বলেন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এবং আল্লাহ নবী বলেও দিলেন যে কলির রোহ এটা হলো আমার রবের একটা ওয়ার্ডার ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কলিলা আর সাথে সাথে এ কথাও আল্লাহ রবুল্লা আলমিন বলে দিলেন যে তোমাদেরকে খুব সামান্য পরিমাণ জ্ঞান দান করা হয়েছে কিন্তু গুড়ে বালি যারা এসেছিল এই ওয়াদা করে আল্লাহ নবী যদি জবাব দিতে পারেন তাহলে তারা মুসলমান হয়ে যাবে নবী সাল আলহি ওসাল্লাম ঠিকই জবাব দিয়েছেন কিন্তু তারা মুসলমান হয় নাই তাদের অ্যারোগেন্সি তারা গর্ব অহংকার করেছে তারা বলেছে যে না উত্তর ঠিক দিয়েছে ঠিক আছে উত্তর ঠিক আছে কিন্তু আমরা মানি না তারা মানে নাই এই জন্য আল্লাহ সুবাহ হুয়া তাহলে এখানে বলছেন তারা বলল যে হ্যাঁ শুনলাম আপনি কি বললেন আপনি জবাব দিয়েছেন জবাবটা শুনলাম জবাব আপনি ভালো জবাব দিয়েছেন তা আমরা স্বীকার করি কিন্তু আমরা মানলাম না এটাকে আপনাকে মানি না আপনি জবাব ভালো দেন আপনার সব ভালো বংশ ভালো এই ভালো সেই ভালো কিন্তু আপনাকে মানি না দেখেন যারা এই ধরনের বক্র মানসিকতা সম্পন্ন থাকে যাদের মধ্যে এই ধরনের হীনমন্যতা থাকে তাদের অবস্থা কিন্তু এরকমই হয়ে যায় আমি আপনাদেরকে সেই সম্পর্কে বলবো ইনশাআল্লাহ তবে এখন না খানিকক্ষণ বিরতির পরে we are going for a very short break and will be back very very soon stay front of television screen আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সকলেই চায়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 মমিনের দায়িত্ব কথা যে হক এটাও তারা জানে কিন্তু তারা কথা শোনার পরে বলেছে আসয় না শুনলাম তবে মানলাম না আমরা মুমিনদের বৈশিষ্ট্য হলো সামিনা শুনলাম এবং মানলাম অবে করলাম আমরা এটাকে ইমপ্লিমেন্ট করলাম আমরা এটাকে তৎবেক করলাম আর ইহুদিদের কথা হলো শুনলাম কথা ভালো কিন্তু মানি না অ্যারোগেন্সি হলো এটা এটা হলো হিংসা হিংসাত্মক কথাবার্তা এটা কোনো ভালো মানুষের কথা নয় হক যে মানুষ সবসময় মানে এরকম না হকের চেয়ে মানুষের কাছে মানুষের খায় সাথে নফসানিটা অনেক সময় বড় হয়ে যায় মানুষের ইগোটা অনেক সময় বড় হয়ে যায় মুসাইলামতুল কাজাব যখন নবুয়ার দাবি করে তখন ইয়ামামা রিয়াদ এরিয়ার অনেকেই তাকে কিন্তু ফলো করে এর মধ্যে সবাই যে ফলোয়ারদের মধ্যে যে খারাপ লোক ছিল তা না সমাজের গণ্যমান্য কিছু লোকজনও আল্লাহ নবীকে বাদ দিয়ে তখন ইয়ামামার যেই নবী দাবি করেছে মুসাইলামাতুল কাজাব তাকে কেউ কেউ সাপোর্ট করতে শুরু করলো তো একজন সমাজের প্রভাবশালী লোক তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি তো জানো যে মুসাইলামা একজন মিথ্যুক আর তুমি এটাও জানো যে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সত্য নবী হক নবী তাহলে তুমি হক নবীকে বাদ দিয়ে এই মিথ্যুক মুসাইলামাকে কেন সাপোর্ট করো জানা শোনার পরে তখন এই সমাজপতি তখন বলেছিল কাজাবুল ইয়ামামা আহসানু ইন্দি মিন সাদিক মুদার কাজাবুল ইয়ামামা আমার নিজের এরিয়া ইয়ামামার মিথ্যুক লোকটা আমার কাছে ভালো মিন সাদিকে মোদার কোরাইশ বংশের মোদার বংশের সত্য নবীর চেয়ে যেহেতু আমার নিজের এরিয়ার লোক সে মিথ্যুক হলেও আমার কাছে ভালো আমি চিন্তা করে দেখেন কত বড় অ্যারোগেন্সি তাদের মধ্যে কত বড় হিংসাত্মক কথা তারা বলে আমার ভাইয়েরা আমার বোনেরা ঠিক এরকমভাবে ইহুদিরা বলছে নবী যেহেতু আমাদের বংশের না কোরআশ বংশের নবী এজন্য নবী যতই সত্যবাদী হোক আমরা মানতেছি না আমাদের কাছে যে তাওরাত আছে একে আমরা পরিবর্তন করি যা করি আমরা যা খুশি সেইভাবে চলবো কিন্তু ওই নবীকে মানব না কারণ ওই নবীকে মানলে আমরা ছোট হয়ে গেলাম আমাদের স্ট্যাটাস থাকলো না আমাদের সম্মান ইজ্জত কমে গেল এটা তারা ইহুদিরা মনে করেছে এবং ইহুদিরা মনে করে তারা গর্ব অহংকার করেছে এই অহংকারের কারণে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে লায়নত করেছেন ওয়াসমা গৈরমসমা নবী আপনি আর কি শুনবেন আপনি তো শুনতেই পারেন না আল্লাহ নবীকে এখানে ছোট গান করেছে খাটো গান করেছে আল্লাহ নবীকে এখানে আল্লাহ নবীর সঙ্গে তারা বেয়াদবি করেছে তারা তো পণ্ডিত ছিল আরবিরও পণ্ডিত ছিল আল্লাহ নবীর কাছে এসে তারা বলতো রাইনা রাইনা নাউজবিল্লা এভাবে বলতো রাইনা আইনের পরে যদি ইয়া না থাকে তার অর্থ হলো আমাদের দিকে একটু রেয়ায়ত করেন আমাদের দিকে একটু খেয়াল করেন তারা কি করত র আলিফ এরপরে আইনের পর একটা ইয়া যোগ করে দিত এবং তার অর্থ হয়ে যেত সম্পূর্ণ আলাদা র অর্থ হলো আমাদের রাখাল রাইনা লাইয়াম বিআলসিনাতিহিম ওয়া তা'নান ফিদ্দিন তারা আল্লাহর নবীকে কটাক্ষ করে আল্লাহ নবীর দিনকে আন্ডারমাইন করে এটাকে ছোট দেখাতে গিয়ে এটাকে ঠাট্টা বিদ্রুপ করতে গিয়ে তারা এ কথা বলেছে কিন্তু তাদের জন্য ভালো ছিল ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم যদি তারা এই কথা বলতো যে নবী আপনার কথা আমরা শুনলাম এবং মানলাম আমরা আপনাকে জিজ্ঞেস করেছিলাম রহু সম্পর্কে আপনি যে জবাব দিয়েছেন জবাবটা সঠিক আমরা আপনার উপরে ইমান এনে ফেললাম যদি এটা তারা বলতো তাহলে তাদের জীবন সার্থক হয়ে যেত তাদের জীবনও সার্থক হতো মরণও সার্থক হতো যেমন আবদুল্লাহ সাল্লাম রদি আল্লাহ সহ ইহুদুদের মধ্যে যারা মুসলমান হয়েছেন তিনি বিরাট পণ্ডিত ছিলেন বিরাট বিচক্ষণ মানুষ ছিলেন কিন্তু তার বিচক্ষণতা তাকে আল্লাহর পথে আসার জন্য সাহায্য করেছে অনেক মানুষের বিচক্ষণতা বুদ্ধিসাধ্যি আল্লাহর পথ থেকে মানুষকে ফেরায় রাখে আবার অনেক মানুষের বুদ্ধিসাধ্যি বিচক্ষণতা আল্লাহর পথে তাদেরকে নিয়ে যায় এটাই হলো মানুষে মানুষে পার্থক্য আমার ভাইয়েরা আমার বোনেরা সেজন্য আমরা যেন এই কথা খেয়াল রাখি আমাদের বিবেক বুদ্ধি যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আমাদের বিবেক বুদ্ধি যদি আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যায় তাহলে এটা কুট বুদ্ধি এটা খারাপ বুদ্ধি এটা আসল বিবেক বুদ্ধি নয় ঠিক আল্লাহ রবাহ আলমিন এখানে বলছেন তাদের বিবেক বুদ্ধিকে যদি তারা ভালো কাজে ব্যবহার করত। বিবেক বুদ্ধিকে যদি তারা সুন্দর কাজে ব্যবহার করত। তাহলে তাদের জন্য ভালো ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা এটা করলো না ولو أنهم قالوا سمعنا وأطعنا যদি তারা এই কথা বলল যে আমরা শুনলাম এবং আমরা মানলাম তাইলে ভালো হতো ওয়াসমা ওয়াংজুরনা হে নবী আপনি শোনেন এবং আমাদের দিকে একটু নজর দেন রাইনা না বলে উনজুর না যদি বলতো তাহলে ভালো ছিল কারণ এর মধ্যে কোনো কনফিউশন নেই উনজুর না মানে আমাদের দিকে নজর দেন ওখানে রাখাল নাকি আমাদের রেয়ায়ত করেন এ সমস্ত উল্টা পাল্টা মিনিং এর কোনো ঝামেলা নাই যেন আল্লাহ রবাহ আলমিন দেখেন দুই শব্দ রেয়ায়াত এবং নজর মোরানলেস হয়তো সিমিলার মিনিং দেয় কিন্তু আল্লাহ নবীর জন্য যেই শব্দটা ব্যবহার করলে কটক্ষ হতে পারে অথবা কটক্ষ হওয়ার মতো একটা অ্যাজামশন এখানে আসতে পারে সন্দেহ আসতে পারে এটাকে আল্লাহ রবাহ আলমিন এটাকে টলারেট করেন নাই আল্লাহ রবাহ আলমিন এটাকে রাখেন নাই আল্লাহ রবাহ আলমিন ওটাকে বন্ধ করে দিয়েছেন এবং সুরা বাকারাতে বলেছেন ইহুদিরা যেমন শয়তানি করেছে বজ্জাতি করেছে তোমরা তাদেরকে ফলো করে না তারা যা বলেছে তা বলে না তোমরা রাইনা বলে না বলো উঞ্জুর না আর আল্লাহ নবীর কথা শোনো বলেন কাফেরিন আদাব মুহিন কাফেরদের জন্য চরম পিটানি শাস্তি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে রয়েছে তাহলে কি হতো যদি তারা বলতো আমাদের দিকে নজর দেন এই কথা বলতো আদবের সঙ্গে কথা বলতো আল্লাহ নবীর ডিগনিটি মেনটেন করে কথা বলতো আল্লাহ নবীর একরাম এবং ইজ্জত এবং সম্মান মেনটেন করে যদি তারা কথা বলতো তাহলে এটাই তাদের জন্য উত্তম ছিল এবং এটাই তাদের জন্য সব থেকে ভালো ছিল ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا তবে আল্লাহ রাবুল আলমিন তাদের অপকর্মের কারণে তাদেরকে লায়নত করেছেন আল্লাহ যাদেরকে লায়নত করেন তাদের দুনিয়া আখেরাতের সব বরবাদ হয়ে যায় ফালায়নাতুল্লাহ আলাইহিম ওয়ালমালাইকা ওয়ান্নাসি আজমাইন আল্লাহর পক্ষ থেকে কার্স আল্লাহর পক্ষ থেকে লায়নত আল্লাহর পক্ষ থেকে অভিসম্পদ আল্লাহর পক্ষ থেকে অভিশাপ যাদেরকে পেয়ে বসে তাদের দুনিয়া আখেরাত সব কিছু বরবাদ হয়ে যায় এবং ইতিহাস সাক্ষী আল্লাহ যা বলেছেন এই কথা ঠিক আপনি আমি অনেকে আছি যাদের বিবেক বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি আছে লেখাপড়া শিখেছি ডিগ্রি নিয়েছি বিভিন্ন গবেষণার কাজ করি সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি আছে সমাজের মানুষ আমাদেরকে বুদ্ধিমান বিচক্ষণ বুদ্ধিজীবী হিসেবে জানে আপনি আমি যদি আপনার আমার বুদ্ধিকে আল্লাহর বিপক্ষে ব্যবহার করি তাহলে আমরাও কিন্তু ইহুদিদের মতন বুদ্ধিজীবী হয়ে যাব আপনি হয়তো বলতে পারবেন যে না দেখি কি হয় আমি আল্লাহর পক্ষে থাকব না হ্যাঁ দেখতে দেখতে আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনি কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবেন না এমন যেন না হয় যারা আসলে বুদ্ধিমান বিচক্ষণ জ্ঞানী তারাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনকে বেশি ভয় করে এজন্য পৃথিবীতে খুব বড় বড় সায়েন্টিস্ট বড় বড় বিজ্ঞানী যারা যারা আসলে পৃথিবীকে পরিবর্তন করেছে তাদের মধ্যে নাস্তিকের সংখ্যা কিন্তু কম ছিল এই যে বলা হয় তলস্তয় যখন মারা গিয়েছে তার কাফেলার মধ্যে কোরআনের কপি পাওয়া গিয়েছে আপনি অ্যারিস্টটলের কথা বলেন প্লেটোর কথা বলেন অথবা অন্য বড় বড় আপনি যাদের কথাই বলবেন না কেন পৃথিবীতে যারা অনেক বেশি বেশি অবদান রেখেছে এরা কিন্তু আস্থিক ছিল জন্য আপনি নিজে যত বড় বুদ্ধিমান হন না কেন মানুষ আপনাকে বুদ্ধিজীবী বলে জানে মানুষ আপনাকে সুশীল সমাজের সদস্য বলে মনে করে মানুষ আপনাকে মনে করে যে আপনি প্রগতিশীল আপনি যদি সুশীল সমাজের সদস্য হন আপনি যদি বুদ্ধিমান হন আপনি যদি বুদ্ধিজীবী হন অথবা প্রগতিশীল হন তাহলে আল্লাহর পক্ষে থাকেন আল্লাহর পক্ষে থাকলে আপনার প্রগতিশীলতা বাড়বে আমার ভাই আমার বোন ইহুদিদের এই ঘটনা থেকে আমরা নিজেরা শিখি এবং আমরা তাদের মতো না হই আল্লাহ রবুল্লা আলমিন যেন এই যে কোরআন যে হেদায়ত আমাদেরকে দিয়েছেন এই হেদায়তের আলোকে যেন আমরা আলোকিত হতে পারি হেদায়তের উপরে যেন আমরা পথ চলতে পারি এবং আমাদের জীবনটা যেন কোরআনের মাধ্যমে সুন্দর হয় আমাদের জীবনটা যেন কোরআনের মাধ্যমে পরিশীলিত হয় আমাদের জীবনটা যেন কোরআনের মাধ্যমে আরও ভালো হয় আমাদের দুনিয়া এবং আখরাত যেন ভালো হয় যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অনেক শুক্রিয়া আবারও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে والسلام عليكم ورحمة الله وبركاته Oh أشهد أن Oh.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 দেখছেন পিস টিভি বাংলা